গে গে পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় গে গে পাখি গান যায় উড়ে যায় কল কল নদী বহে যায় মোহনায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় গে গে পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় গে গে পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা মহ মিটি মিটি জলে তারা দূর নীলিমায় স্নিগ্ধ আলোয় হাসে চাঁদ রাতেরই গায় মিটি মিটি জ্বলে তারা দূর নীলিমায় স্নিগ্ধ আলোয় হাসে চাঁদ রাতেরই গায় সবাই ওজন তোমার ইশারায় সবাই ওজন তোমার ইশারায় তুমি রহিম খোদা দয়াময় তুমি রহিম খোদা দয়াময় তুমি রহিম খোদা দয়াময় তুমি রহিম খুদা দয়াময় গেয়ে গেয়ে পাখি গান যায় উড়ে যায় কল কলো নদী বহে যায় মোহনায় গেয়ে গেয়ে পাখি গান যায় উড়ে যায় কল কল নদী বহে যায় মোহনায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় তুমি খালিক খোদা দয়া ময় তুমি খালিক খোদা ময় তুমি খালিক খোদা দয়া ময় তুমি খালিক খোদা দয়া ময় বনে বনে ফুটে ফুল সুবাস চড়ায় সাগর জপে তব নাম মালায় বনে বনে ফুটে ফুল সুবাস চড়ায় সাগর জপে তব নাম মালায় সবখানে প্রভু তোমায় দেখতে পাই সবখানে প্রভু তোমায় দেখতে পাই তুমি কায়ুম খোদা দয়াময় তুমি কায়ুম খোদা দয়াময় তুমি কায়ুম খোদা দয়াময় তুমি কায়ুম তুম খোদা দয়াময় গে গেই পাখি গান যায় উড়ে যায় কল কল নদী বহে যায় মোহনায় গে গেই পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় পাপেরি জলে আজি যাই ডুবে যাই অসীম জীবনের পথে আমি নিরুপায় পাপেরি জলে আজি যাই ডুবে যাই অসীম জীবনের পথে আমি নিরুপায় সব ভুল সব দোষ দেখো মার্জনায় সব ভুল সব দোষ দেখো মার্জনায় তুমি গাফুর খোদা দয়াময় তুমি গাফুর খোদা দয়াময় তুমি গাফুর খোদা দয়াময় তুমি গাফুর মোর খোদা দয়াময় কে গে পাখি গান যায় উড়ে যায় কল কল নদী বহে যায় মোহনায় গেয়ে গেয়ে পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় গেয়ে গেয়ে পাখি গান যায় উড়ে যায় কলো কলো নদী বহে যায় মোহনায় সব কিছু প্রভু তব গান গায় সব কিছু প্রভু তব গান গায় তুমি খালিক খোদা দয়াময় তুমি খালিক খোদা দয়াময় তুমি রহিম খোদা দয়াময় তুমি কয়ুম খোদা দয়াময় তুমি গাফুর খোদা দয়াময় তুমি মালি খোদা বড়